সালামাহ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি গাবাহ নামক স্থানে যাবার উদ্দেশ্যে মদিনা থেকে বের হলাম যখন আমি গাবার উঁচু স্থানে পৌঁছলাম সেখানে আমার সঙ্গে আব্দুর রহমান ইবনু আউফ রদিল্লাহ তাল্লাহ্ন এর গোলামের সাক্ষাৎ ঘটল আমি বললাম আশ্চর্য তোমার কি হয়েছে সে বলল নবী সাল্লাহ সাল্লামের দুগ্ধবতী উটনিগুলো ছিনতাই হয়েছে আমি বললাম কারা ছিনতাই করেছে সে বলল গাতফান ও ফাজারাহ গোত্রের লোকেরা তখন আমি বিপদ বিপদ বলে তিনবার চিৎকার দিলাম আর মদিনার দুই কঙ্করময় ভূমির মাঝে যত লোক ছিল সবাইকে আওয়াজ শুনিয়ে দিলাম অতপর আমি দ্রুত ছুটে গিয়ে ছিনতাইকারীদের পেয়ে গেলাম তারা উটনিগুলোকে নিয়ে যাচ্ছিল আমি তাদের প্রতি তীর নিক্ষেপ করতে থাকলাম আর বলতে থাকলাম আমি আকুয়ার পুত্র আর আজ কামিনাদের ধ্বংসের দিন আমি তাদের থেকে উটগুলো উদ্ধার করলাম তখনও তারা পানি পান করতে পারেনি আর আমি সেগুলোকে হাঁকিয়ে নিয়ে আসছিলাম এ সময় নবী সাল্লাহ সাল্লামের সঙ্গে আমার দেখা হয় তখন আমি বললাম হে আল্লাহ রসুল লোকগুলো তৃষ্ণার্ত আমি এত তাড়াতাড়ি কাজ সেরেছি যে তারা পানি পান করার সুযোগ পায়নি শীঘ্র তাদের পেছনে সৈন্য পাঠিয়ে দিন তখন তিনি বললেন হে ইবনু আকোয়া তুমি তাদের উপর বিজয়ী হয়েছ এখন তাদের কথা বাদ রাখো তারা তাদের নিজ গোত্রের নিকট পৌঁছে গেছে